আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই কেননা বহু প্রশ্নের উত্তর এখনও পেন্ডিং আছে তাই আমি আজ খুব সংক্ষিপ্তে উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর কমপ্লিট করতে পারি তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আগে আমি আপনাদের আসা প্রশ্ন যেগুলো অনেক অনেক সময় টেক্সট মানে লেখা মেসেজ আসে আবার অনেক অনেক সময় ভয়েসমেল রেকর্ডিং আসে তো আগে আমি আপনাদের লিখিত মেসেজ পড়তে চাই দেখি কে কী জানতে চেয়েছেন তারপরে আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব আর তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে একটি টেক্সট মেসেজ আছে যেখানে এভাবে প্রশ্ন হয়েছে হুজুর সালাম আলাইকুম আমি উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল থেকে রাজিয়া খাতুন লিখছি আমার এক বান্ধবীর এক এক জায়গায় বিয়ে হয়েছিল তার কোনো ছাড়ান হয়নি তালাক হয়নি আমার ওই বান্ধবী অন্য এক ছেলের সঙ্গে বিয়ে করেছে ও বিয়েটি কি ঠিক হয়েছে ইসলামিক ল ও সংবিধান হিসাবে কি ওটা বৈধ প্লিজ যত তাড়াতাড়ি হয় আমার প্রশ্নের উত্তর দিবেন অনেক অনেক ধন্যবাদ জানাই ওয়াসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় বোন রাজিয়া খাতুন আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি একটা এত সুন্দর প্রশ্ন করেছেন যেটা আমাদের সমাজে আজ হয়তো বহু জায়গায় না জানার কারণে শরীয়তের হুকুম না জানার কারণে এমন চরম ভুল করছে পাবলিক সমাজে এগুলো হচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না বড় দুঃখের কথা বড় কষ্টের কথা তাই আপনার এই প্রশ্নের জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন আপনার বান্ধবী তার কোথাও বিয়ে হয়েছিল সেখান থেকে ছাড়ান হয়নি তালাক হয়নি সে আবার অন্য এক ছেলের সঙ্গে বিয়ে করেছে এই বিয়েটা কি বৈধ মানে শরিয়ত মেনে নেবে একে এটা ঠিক না বেঠিক তো আমার প্রিয় বোন শরিয়াতে কোনো বিবাহিত নারীকে স্বামীধারী যাকে শরিয়াতের ভাষায় বলা হয়েছে জাতুল বাল মানে যার স্বামী আছে এমন নারীকে যদি কেউ বিবাহ করে বা তার সঙ্গে সহবাস করে মানে শরীয়তের ভাষায় যদি আমি বলতে চাই বা কোরআনের ভাষায় যদি জেনা করে তো ওই ব্যক্তি সর্বদায়ের জন্যে ওই নারীর জন্যে বা ওই মহিলার জন্যে ওই মেয়ের জন্য হারাম হয়ে যাবে একে হারামে মোয়াব্বাদ বলা হয়েছে শরীয়তের ভাষায় তার সঙ্গে আর জীবনে কখনো বিবাহ হতে পারবে না বা হবে না আর যতদিন তারা ওইভাবে থাকবে মানে একসঙ্গে থাকবে বা তাদের মধ্যে যদি বন্ধে যদি মিলন হয় তো ওটা জেনা হবে আর তাদের যা সন্তান হবে যারো সন্তান হবে জেনা হবে হারাম হবে সারা জীবন তারা ওই হারাম কাজ করতে থাকবে আর এদের সাজা বলা হয়েছে যদি মেয়েও রাজি হয়ে থাকে ছেলে ওই বউকে সে কারো বউ এখনও তার তালাক হয়নি তার ছাড়ান হয়নি তার মানে কি সে এখনও কারো বউ তো ওই মেয়ের সঙ্গে ওই বউর সঙ্গে ওই নারী বা মহিলার সঙ্গে যদি স্ত্রী সহবাস করে তো এটা জেনা আর এই জেনাকে শরিয়াতের ভাষায় কোরআনের ভাষায় জেনায় মহসেনা বলা হয়েছে ছেলে মেয়ে উভয় রাজি হয় মানে যে ছেলে ওই বিবাহ করেছে অবৈধভাবে বা জেনা করছে অন্য কারোর স্ত্রীর সঙ্গে তো যদি স্ত্রীও রাজি হয় মানে ওই মহিলা বা ওই নারীও রাজি হয় তাহলে শরীয়ত বলছে দুজনকে সংসার করো দুজনকেই মানে পাথর মেরে মেরে মেলে ফেলো এই হচ্ছে দুনিয়ায় তাদের সাজা চিন্তা করুন আখেরাতের সাজা আরও কি কঠিন সাজা হবে সে তো ভাষায় বলা সম্ভব নয় চিন্তা করুন তাদের দুনিয়া এই সাজা তো যদি আপনার বান্ধবী এই পাপ করে থাকে তো এখনও আল্লাহর কাছে তবা করতে বলুন হয়তো আল্লাহর দয়া হতে পারে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে কিন্তু যদি ওই পুরুষের সঙ্গে অবৈধভাবে যার সঙ্গে বিয়ে করেছে বা বিয়ে হয়েছে যদি ওইভাবে তারা স্বামী স্ত্রীর জীবন কাটাতে থাকে তো সারা জীবন তারা জেনা করতে থাকবে হারামকারি করতে থাকবে আর তাদের যা সন্তান হবে যারও সন্তান হবে যদি মুসলমান হয় সত্য মুসলমান হয়ে থাকে তো তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আমি জানি না আপনি কার সম্পর্কে কি বলছেন তবে আপনি বলেছেন আপনার বান্ধবী বা আপনার পরিচিত যদি হয় তো তাকে বোঝানোর চেষ্টা করুন এখন ওই হারাম থেকে বাঁচার কেননা পুরো বংশ খারাপ হয়ে যাবে পুরো নসল খারাপ হয়ে যাবে দুঃখের বিষয় আমাদের সমাজে এই পাপ হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট কোথায় পাচ্ছে আমাদের সমাজে এই পাপ হচ্ছে আর সমাজের শিক্ষিত ব্যক্তিরা মোল্লা মৌলবী সব কিছু জানার পরও তারা চুপচাপ আছে হাসরের দিন ওই পাপীদের সঙ্গে এদেরও গণনা হবে যদি আমি বলার ক্ষমতা রাখি অন্যায় ও জুলুম অত্যাচার অবিচার বা ভুল পথ থেকে যদি কাউকে ভাতা দেওয়ার ক্ষমতা রাখি তো কোরআন বলছে আমর বিল মারুফ নেই আনিন মুনকার সৎপথের দিকে আমন্ত্রণ জানানো এবং অসৎ পথ থেকে বাধা দেওয়ার দায়িত্ব তোমাদের এটা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন নামাজ ফরজ রোজা ফরজ ওইরূপ আমর বিল মারুফ অর্থাৎ নেকির দিকে আমন্ত্রণ জানানা জানানো এবং নেহি আনিল মুনকার অসৎ পথ থেকে বাধা দেওয়া তো যারা অসৎ পথে চলেছে বা ভুল করছে জেনে শুনে যদি আমরা তাদেরকে না বলি না বোঝাই তো কেয়ামতের দিনে তাদের ওই পাপেও আমরা জড়িত কিন্তু দুঃখের বিষয় মোল্লা মৌলবীরা সব কিছু শুনছে তারা খবর রাখে যে এই পাপ হয়েছে বা হচ্ছে বা ওই সমাজের দেশে যে সমাজ আর যে সম্প্রদায়ের যে মজাবের লোক হোক না কেন যে ফেরকারি লোকদের মধ্যে এই অবৈধ ঘটনা ঘটেছে আমি সেই সমাজের কাছে অনুরোধ করছি সেই গ্রাম সেই পাড়া বা সেই এলাকার মোল্লা মৌলবী মাওলানাদা ভাইদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি ওই সমাজের শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের কাছে অনুরোধ করছি মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন মাওলা আলি ইসলাম নিজের শেষ ওসিয়াতে বলেছেন আল্লাহ আল্লাহ ফি ফিল আমর বিল মারুফ আর নেহি আলিন মুনকার তোমরা আমর বিল মারুফ নেহি আলিন মুনকার করতে থাকো সৎপথে থেকে আমন্ত্রণ জানাও অসৎপথ থেকে বাধা দাও যদি তোমরা এটা না করো তো মনে রাখবে আল্লাহর আজাব আসবে আল্লাহর গজব হবে আর সেই সময় তোমাদের উপরে জুলুম হবে অত্যাচার হবে তোমরা ফরিয়াদ করবা তোমাদের ফরিয়াদ শোনার কেউ হবে না আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে তোমাদেরকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না তোমাদের ফরিয়াদ কেউ শুনবে না তো খোদা না করে এইভাবে যদি আমাদের সমাজ পাপে লিপ্ত হতে থাকে ভুল আমাদের সামনে হচ্ছে আর আমরা দেখে যাচ্ছি কিন্তু মানা করছি না মনে রাখবেন আল্লাহর গজব আল্লাহর আজাব খুব নিকটে এমন গজব হবে এমন আজাব আসবে যে আজাব থেকে কেউ রক্ষা পাবে না জানাবে শোয়েব নবীর কমের ওপরে যখন আবা আজাব আসছিল জানাবে শোয়েব নবী ফরিয়াদ করলেন আল্লাহর কাছে আয় আল্লাহ আমার কমের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট ভালো লোক চল্লিশ পার্সেন্ট খারাপ লোক তো চল্লিশ পার্সেন্টের ওপরে আজাব হোক বাকি ষাট পার্সেন্টের ওপরে তোমার আজাব কেন আসছে তখন আল্লাহ জানাবে শোয়েব নবীকে বলছেন শোয়েব যখন ওই চল্লিশ পার্সেন্ট অল্প সংখ্যায় লোক ভুল করছিল এই সংখ্যা বৃদ্ধি লোকেরা মানে এই ষাট পার্সেন্ট লোক তারা দেখছিল তারা জানছিল যে ভুল হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে কিন্তু তারা মানা করেনি সুতরাং আজ আজাব সবাইকে সইতে হবে যারা ভুল করেছে তারাও সবে আর যারা চোখে দেখেছে যাদের সামনে ভুল হয়েছে যারা মানা করেনি আজ এই আজাব তাদেরকেও সইতে হবে জানাবে সোলেমান নবী নিজের বিসাতের ওপরে ভ্রমণ করছিলেন এমন সময় নিচের দিকে তাকে কি দেখছেন নিচে সব মরে পড়ে আছে পুরো কি পুরো এলাকার লোকেরা মরে তাদের লাশ পড়ে আছে উনি বিসাতকে হুকুম দিলেন নিচে নামো নিচে আসছেন জমিনের ওপরে লেবে কি নেমে কি দেখছেন একজন ব্যক্তি নদীর ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আয় আল্লাহ আমাকে মৃত দাও আর এই মুসিবত থেকে নিজাত দাও উনি পাশে যেয়ে তার কাদের ওপরে হাত থেকে বললেন সালাম করলেন সালামের উত্তর দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন আয় ভাই এ কী হয়েছে এই এলাকার লোক সব কিভাবে একসঙ্গে মারা গেছে তুমি কি করে বেঁচে আছো তখন ওই বৃদ্ধ ব্যক্তি ওই বুড়ো মানুষটা বলছে আয় আল্লাহর নবী এরা পাপই ছিল পাপ করছিল আল্লাহর আজাব হয়েছে আল্লাহর গজব হয়েছে এরা সব মহামারীতে মারা গেছে তখন নবী বললেন তুমি কেন মারা যাওনি তখন ওই ব্যক্তি ওই বৃদ্ধ ব্যক্তি বলছে নবী আল্লাহ আমি যদি মারা যেতাম আমি হয়তো শান্তি পেতাম এত মৃত্যুর মাঝখানে বেঁচে থাকা বড় কঠিন আমার জীবন মৃত্যুর চেয়ে তো এখন অদম হয়ে গেছে নবী আল্লাহ দোয়া করুন আল্লাহ আমাকে মুক্তি দান করুক আমি এই পাপীদের মধ্যে ছিলাম না আমি ওই পাপ করতাম না বলে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ আমাকে রক্ষা দিয়েছে তখন সলেমান নবী বললেন তোমার পাপের সাজা স্বরূপ তোমাকে আল্লাহ বেঁচিয়ে রেখেছে তুমি পাপ করছিলে না ওই পাপে তুমি লিপ্ত ছিলে না যে পাপেরা করছিল কিন্তু তোমার চোখের সামনে ওই পাপ হচ্ছিল তুমি মানা করনি তুমি যদি দুজনকে চারজনকেও মানা করতে তাদেরকে ওই পাপ থেকে মুক্তিতে রাখতে পাপ থেকে দূরে রাখতে তো আজ তারাও তোমার সঙ্গে জীবিত থাকতো তোমার পাশে থাকতো তুমি এই ভয় পেতে না এই একা কষ্ট অনুভব করতে না কিন্তু তুমি কাউকে মানা করনি বলে আজ তারা সবাই মারা গেছে আল্লাহ তোমাকে উদাহরণস্বরূপ বাঁচিয়ে রেখেছে যাতে শিক্ষা লাভ করো তো ওই বৃদ্ধ ব্যক্তির মতো হয়তো আল্লাহ আমাদের মধ্যেও কাউকে হয়তো মুক্তি দিতে পারে কিন্তু মুক্তিতে থেকেও হয়তো আমরা এমন কষ্টের অনুভব করো আমার আপনরা শেষ হয়ে যাবে সবাই ক্ষতিগ্রস্ত হবে কেউ রোগী হতে পারে মহামারীর শিকার হতে পারে তো যতক্ষণ সমাজে পাপ হচ্ছে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে আর আমরা নিজে চোখে দেখার পরেও যদি সেগুলো থেকে অবরোধ না করি প্রতিবাদ না করি মানা না করি তো মনে রাখবেন আল্লাহর গসব যখন আসবে আল্লাহর আজাব যখন হবে ওই আজাব থেকে কিন্তু কেউ মুক্তি পাবে না কোনো নবীর উম্মাদ পাপীরা মুক্তি পায়নি আর পাপীদের সঙ্গে সঙ্গে যারা চুপ ছিল তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল ইতিহাস তুলে দেখুন তাই আমার প্রিয় বোন আপনার প্রশ্নের জন্যে অনেক ধন্যবাদ জানাই তবে এমন ঘটনা আমাদের কানে বহু জায়গা থেকে আসে শুধু পশ্চিম বাংলায় নয় চব্বিশ পরগনায় নয় অন্য অন্য জেলায় উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র থেকেও এমন খবর পাই যে অমুকের বউ অমুকের সঙ্গে পালিয়ে গেছে তারা বিয়ে করে এখন জীবনযাপন করছে আগের স্বামী তাকে এখনও ছাড়িনি তালাক দেয়নি তারা এদিকে জীবনযাপন করছে তো এটা কিন্তু অবৈধ হারাম তারা সারা জীবন ওই পাপে লিপ্ত থাকবে যতদিন ওই পাপ করতে থাকবে জেনা করতে থাকবে আর কোনো পুরুষধারী মানে স্বামীধারী নারীর সঙ্গে যদি কেউ জেনা করে তো পুনরায় সে যদি তালাকও দিয়ে দেয় মানে আগের স্বামী যদি তালাকও দিয়ে দেয় তবুও এই স্বামীর সঙ্গে বা এই পরের পুরুষের সঙ্গে যার সঙ্গে এখন বিয়ে করেছে বা পালিয়ে গেছে তার সঙ্গে আর জীবনে কখনো বিয়ে হতে পারবে না এ হারামে মোহাব্বত হয়ে গেছে হারামে মোহাব্বত মানে আর কখনো ওই পুরুষ ওই নারীর জন্য হালাল হবে না চিন্তা করুন কত মহাপাপের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে আর আমাদের সমাজে এগুলো হচ্ছে আমরা দেখছি শুনছি তারপরেও কিন্তু কিছু করতে পারছে না বা কিছু করছে না মানা করছে না বোঝা যাচ্ছে এই শরীয়তের হুকুম বলার দায়িত্ব আমার ছিল আমি এইভাবে দুনিয়াকে সঠিক জিনিস বোঝানোর চেষ্টা করছি এগুলো জানার পরে শোনার পরেও যদি কেউ না মানে তো মনে রাখবেন সাজা আরও কঠিন হয়ে যাবে সাজা ডবল হয়ে যাবে কেননা আল্লাহ তখন বলবে হাসরের দিনে মৌলানা সাবির তোমাদেরকে এই শরিয়াতের হুকুম বলেছিল তোমাদেরকে সজাগ করেছিল সতর্ক করেছিল তারপরেও তোমরা নিজের ভুলের সংশোধন করনি সুতরাং আজ তোমাদের কোনো ক্ষমা নেই তোমরা জেনে শুনে এই পাপ করছিলে বা এই পাপে লিপ্ত ছিলে এর সাজা কিন্তু বড় কঠিন হবে তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজেকে বা নিজের পরিবারকে এই আজাব থেকে বাঁচাতে পারি কোরআন বলছে ইয়াইউল্লাহ মানুক কু আনফুসকুম বা কুম নারা হে বিশ্বাসীগণ তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তো যে সমস্ত পরিবারে এই সমস্ত দুর্ঘটনা ঘটছে এই সমস্ত পাপ হচ্ছে তারা যদি তওবা না করে মানা না করে বাধা সৃষ্টি না করে এই পাপ থেকে যদি মুক্তি পাওয়ার চেষ্টা না করে নরকের আজাব থেকে তাদেরকে কেউ রক্ষা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ওই আজাব থেকে মুক্তি দান করুক আমরা যেন এই মহাপাপ থেকে নিজের পরিবারকে বা নিজের সমাজকে বাঁচাতে পারি আসুন এবার আমি আপনাদের কিছু অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম হ্যাঁ, আপনি যে হুমসের কথা বললেন আমরা তো বুঝতেই পারছি কিন্তু আমরা যে বাড়িতে বাস করি কোনো সময় তো কুমস দিইনি আমরা যে বাড়িতে বাস করি সেই বাড়িটারও কি কুমস দিতে হবে যেহেতু আর কুঁজটা কি সবার উপরে ফরজ যেমন ডাকাতরা ধরুন চল্লিশটা ছাগল থাকলে একটা দিতে হয় কুঁজটা কি সবার জন্য ফরজ কারণ যেহেতু আমাদের আট থেকে নয় হাজার টাকা ইনকাম আর প্রত্যেক মাসে ধরুন সব শেষই হয়ে যায় তাহলে সেই বাড়িটার কুঁজটা আমরা যদি বাড়িতে বাড়ির কুঁজ দিতে হয় বাড়িতে জানালা দরজা সব কিছু আছে দিয়ে ওটারও কি কুঁজ দিতে হবে তাহলে আমাকে একটু বলে দেবেন যে আমাদের উপরে কুঁজটা ফরজ আছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় বোন আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে বাড়ি ঘরে আপনি বসবাস করছেন ওই বাড়ির খোঁজ দিতে হবে কি না তো শরিয়াতে বলা হয়েছে যে জিনিস ব্যবহার হয়ে গেছে মনে করুন বাড়িটা তৈরি করে সেই বছরে যে বছরে ওই বাড়িটা তৈরি করা শুরু করেছেন কেননা খোমস বছরে একবার ফরজ বা ওয়াজিব করা হয়েছে পুরো বছরের খাওয়া পড়ার পরে যেটা দেরি হবে এক্সট্রা বেশি থাকবে একে বলা হয়েছে শরীয়তের ভাষায় সালানা বাচাত বাচাত মানে সারা বছরের খরচের পরে যেটা বেশি থাকবে তার উপরে খুমস বাইর করতে হবে সারা বছরের খরচের পরে যদি একশো টাকা থাকে তো ওই একশো টাকার উপরে কুড়ি টাকা মানে পাঁচ ভাগের এক ভাগ টোয়েন্টি পার্সেন্ট খুমস বাইর করতে হবে আর এটা সকলের ওপরে গরিব মহাগরিব দরিদ্র ফকির যেই হোক না কেন ধনী বা গরিব সকলের ওপরে এটা ফরজ করা হয়েছে যদি পাঁচ টাকাও যদি থাকে তো এক টাকা তাকে খুমুজ বাইর করতে হবে দশ টাকা থাকলে দু টাকা খুমুজ বাইর করতে হবে একশো টাকা থাকলে বিশ টাকা খুমুজ বাইর করতে হবে যার কাছে সারা বছরের খরচের পরে যতটা বেশি থাকবে তার টোয়েন্টি পার্সেন্ট মানে পাঁচ ভাগের এক ভাগ খুমুজ বাইর করতে হবে এটা সকলের উপরে ওয়াজিব এবারে আপনি বিশেষ করে ঘরের সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন তো আমি পরিষ্কার বলছি শরীয়তের হুকুম যদি ঘর তৈরি করে সেই বছরে সেই ঘরে বসবাস শুরু করা হয় তার উপরে খোমস নেই কিন্তু অনেক অনেক সময় আমাদের মধ্যে অনেকে আছে বিভিন্ন বিল্ডিংয়ে ফ্ল্যাট তৈরি করে হচ্ছে কিনে রাখে সেখানে বসবাস করছে না তো এক বছর যদি ওই ঘরে বসবাস না করা হয় তখন তার মানে কি ওটা প্রয়োজনের মধ্যে নয় ওটা এক্সট্রা তখন তার উপরে খোমস দিতে হবে তবে কেউ যদি ঘর করে সেই ঘরে বসবাস শুরু করে দেয় তো সেই ঘরের ওপরে খোমস নেই কাপড় কিনে যদি পরিধান করে নেয় তার উপরে খোমস নেই একটা কাপড় কিনে সে রেখে আছে সারা বছর হয়ে গেছে কিন্তু সে কাপড় পরার সুযোগ পায়নি তার কাছে অনেক কাপড় আছে নতুন কাপড় রাখা আছে ওই কাপড়ের উপরে খোঁজ দিতে হবে এইগুলো যেন মনে থাকে যে জিনিস একবার ব্যবহার হয়ে গেছে কেনার পরে বা তৈরি করার পরে তার উপরে খোঁজ নেই কিন্তু যে জিনিসটা এখনও ব্যবহার হয়নি বা ঘর তৈরি করার পরে যদি সেই ঘরে যদি বসবাস না করা হয় থাকা না হয় তখন ওই ঘরের উপরে খোঁজ দিতে হবে এই শরীয়তের হুকুমটা যেন সবাই মনে রাখে আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি কলকাতা থেকে বলছি আমার আন্টির এই সাত বছর বিয়ে হয়েছে ওনার একটা পাঁচ বছরের ছেলেও আছে আমার আঙ্কেল এখন অন্যজনকে বিয়ে করেছে আর তার সাথেই আছে আমার আন্টিকে তালাকও দিচ্ছে না আর ওনার সাথেও থাকছে না আমার আন্টি নামাজও করছে ওনার জন্য অনেক দোয়াও করছে আপনি যে দোয়াগুলো বলে দিয়েছিলেন ওই দোয়াগুলোও করছে কিন্তু তবুও কোনো কাজ হচ্ছে না মৌলানা সাহেব তুমি কোনো পাওয়ারফুল দোয়া বলে দিন যাতে আমার আন্টির ইনসাফ হোক আমার আন্টি অনেক সবর করছে মৌলানা সাহেব এই এক বছর হতে যাচ্ছে বিয়ে হয়ে গেছে তাদের এখনো কিচ্ছু হয় না প্লিজ কোনো একটা দোয়া বলে দিন যাতে সব ঠিক হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেল শুনে আমি খুব দুঃখিত খুব বেদনা পেয়েছে খুব কষ্ট যে স্বামী নিজের প্রথম স্ত্রীর সঙ্গে এই দুর্ব্যবহার করছে সে দোষী সে পাপি শরিয়াতে এক থেকে বেশি বিয়ে করতে মানা নেই কোরআনের আয়াত তুলে দেখুন নবীর হাদিস তুলে দেখুন একের বেশি বিয়ে করতে মানা নেই তবে সেখানে মেন বেসিক যে কন্ডিশন বা শর্ত রাখা হয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা হচ্ছে নিজের স্ত্রীদের মধ্যে আদালত কায়েম রাখতে পারো তো দ্বিতীয় বিয়ে করো আর নইলে নয় আদালত মানে কি ন্যায় বিচার নতুন বউ পেয়ে পুরনো বউকে ভুলে যেও না নতুন স্ত্রী পেয়ে পুরনো স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করো না নতুন স্ত্রীর বেশি খেয়াল রাখছো পুরনো স্ত্রীর বা আগের বউর খেয়াল রাখছো না তার প্রয়োজনকে পুরো করছো না এটা জুলুম অত্যাচার আদালতের খেলাফ আর এদের সাজা কিন্তু বড় কঠিন কিন্তু দুঃখের বিষয়ে আমাদের সমাজে পুরুষরা এগুলো করছে নারীদের সামান্য ভুল হলে তাদের জীবনকে কঠিন করে দেওয়া হয় তাদের সমাজে বেঁচে থাকার যোগ্য রাখে না আমাদের সমাজ কিন্তু পুরুষরা ওই ভুল করছে তারা আজাদ বেরিয়ে বেড়াচ্ছে ফুর্তি করছে মনোরঞ্জন করছে কিন্তু তাদেরকে বলার লোক নেই তাই আমি আমার প্রিয় বোন আমি বলতে চাই তোমার আন্টির সঙ্গে যে জুলুম হচ্ছে এই অত্যাচারে এই জুলমে শুধু তোমার আঙ্কেল দোষী নয় ওই পুরো সমাজ দোষী যে সমাজে এই জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে কিন্তু ওই সমাজ চুপচাপ বসে দেখছে কেউ বলছে না আমার সম্পর্ক আমি কেন খারাপ করব। আমার সঙ্গে তো কোনো ভুল করেনি আমার সঙ্গে তো কোনো দুর্ব্যবহার করেনি তাদের ব্যাপার তারা জানুক এই ভেবে অনেক সময় আমরা চুপ থাকি আমর বিল মারুফ নেই আনিল মুনকারকে দূরে সরিয়ে দিয়েছি মনে রাখবেন কাল ওই পাপের সাজা আমাদের সকলকে পেতে হবে যদি আমাদের সামনে ভুল হয় আমরা মানা না করি জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে আমরা মানা করছি না তাই হাদিসে বলা হয়েছে जब किसी कौम या फ़र्द पर जुल्म होता है तो उसके तीन जिम्मेदार होते हैं যখন কোনো ব্যক্তি বা কোনো জাতের ওপরে জুলুম হয় তো তার জন্য তিনজন দোষী বা দায়ী হবে কেমতের দিনে বা দায়ী হয় एक जालिम जिस जो जुल्म कर रहा है दूसरा वो मज़लूम जो बिला बिला एहतजाज जुल्म सह रहा है और तीसरे वो लोग जिनके सामने जुल्म हो रहा है और वो देख रहे हैं और कुछ बोलते नहीं हैं এক ওই জালিম দোষী হবে যে জুলুম করছে দ্বিতীয় ওই মজলুম যার উপরে জুলুম হচ্ছে সেও দোষী হবে যদি সে ফরিয়াদ না করে জুলুমের বিরুদ্ধে না আওয়াজ তোলে তার মানে কি সে জুলুম সয়ে যাচ্ছে মানে জালিমকে সাপোর্ট করছে সে আজ আমার উপরে জুলুম করছে আমি কিছু বলছি না কাল অন্যর উপরে জুলুম করবে এইভাবে জালিমকে সহযোগিতা করা হচ্ছে একবার আমি যদি রুখে দাঁড়াই আমি যদি তার বিরুদ্ধে বলি তো সবাই সজাগ হয়ে যাবে আর তৃতীয় তাদের তারা ওই জুলুমে শরিক বা জালিমের সঙ্গে শরিক গণনা হবে হাসানোর ময়দানে যাদের সামনে এই জুলুম হচ্ছে তারা দেখছে শুনছে কিন্তু মানা করছে না একবার বলছে না আমি আমার সম্পর্ক কেন খারাপ করতে যাচ্ছি আমার সঙ্গে তোর সঙ্গে ভালো সম্পর্ক আমার তো খেয়াল রাখে অন্যের ওপর জুলুম করছে আমি কেন বলবো মনে রাখবেন এইভাবে যদি আমরা সমস্ত অন্যায়কারীকে জালিমদেরকে এইভাবে ছেড়ে দিতে থাকি তো একদিন পুরো পরিবেশ পুরো সমাজ জালিমদের হয়ে যাবে জঘন্য হয়ে যাবে আর তার পরে যখন আল্লাহর আজাব আসবে সেই আজাব থেকে কিন্তু কেউ মুক্তি পাবে না তাই কোন এলাকা থেকে আপনি ওয়াইসমেল করেছেন আমি জানি না তবে আপনার এলাকার লোকেরা যদি আমাকে শুনছেন তো আমি ওই এলাকার সমস্ত জ্ঞানী শিক্ষিত ব্যক্তিদের কাছে অনুরোধ করছি বিশেষ করে মোল্লা মৌলবীদের কাছে এখনও নিজের পরকালের চিন্তা করুন আর আপনার পরিবেশে আপনার সমাজে আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার এলাকায় যদি এই ধরনের পাপ হচ্ছে তো একবার ওই সমস্ত স্বামীকে যে বোঝান যে তুমি দ্বিতীয় বিয়ে করেছো কোনো প্রয়োজন তুমি করে থাকো ঠিক আছে তবে প্রথম বউয়ের অবিচার করো না না ইনসাফি করো না জুলুম করো না তার যদি ভুল হয় তাকে তাকে তালাক দিয়ে দাও তালাকও দিচ্ছ না আবার তার খোরপোষ বা তার প্রয়োজনকেও পুরো করছে না এটা জুলুম কারোর উপরে অত্যাচার করছে না কোরআন বলছে ইমসকহন্না বে মারুফ ও সর্রহন্না বে এহসান নিজের স্ত্রীদেরকে নারীদেরকে হয় সুসম্মানের সঙ্গে নিজের সঙ্গে রাখো আর নইলে এহসান করে তাদেরকে আলাদা করে দাও মানে এহসান করা মানে তাদেরকে যদি কোনো গিফট দিয়ে থাকো উপহার দিয়ে থাকো কোনো অলঙ্কার দিয়ে থাকো কোনো ঘর বাড়ি দিয়ে থাকো জমি জায়গা কিছু যদি তার নামে দিয়ে থাকো তো তার কাছ থেকে ফিরিয়ে নিও না তাকে দিয়ে দাও আর সুসম্মানের সঙ্গে তাকে আজাদ করে দাও হয় সম্মানের সঙ্গে জীবনযাপন করো আর নইলে এহসান করে আলাদা করে দাও আমার প্রিয় বোন আল্লাহ তোমার কাকিমার জীবনে শান্তি দান করুক তোমার আন্টিকে ওই জোম থেকে নেজাদ দান করুক আমি জানি না এর কারণ কি হয়তো দোষ উভয় পক্ষেরও হতে পারে আবার দোষ একপক্ষেরও হতে পারে আমি ঘটনাটা জানি না বলে আমি কিছু বিচার করতে পারছি না তবে ওই এলাকার জ্ঞানী ব্যক্তিদের কাছে যাও মোল্লা মৌলবীদের কাছে যাও সমাজের যারা উচ্চ সম্মান রাখে বা জ্ঞানী মুরব্বী ব্যক্তিদের কাছে যে নালিশ করো তোমরা বলো যে এইভাবে জুনুম হচ্ছে আপনারা কেন কিছু বলছেন না এবার যদি তারা কিছু না বলে তখন কি আমাদের দিনে তাদের সাজা বড় কঠিন হয়ে যাবে তাদেরকে যে বলো এবারে উপায় হিসেবে আমি বলতে চাই তোমার ওই আন্টিকে বলো প্রতি নামাজের পরে সুরায় হাসেদ পড়ুক যদি প্রতি নামাজের পরে না পড়তে পারে তো কমস কম সকালের সময় একবার কি রাতের এশা নামাজের পরে একবার সুরায় হাসের পড়ুক সুরায় হাসের পড়ে নিজের স্বামীর জন্যে দোয়া করুক মানে বদোয়া বলবো না দোয়া করুক যে আল্লাহ আমার স্বামী যে আমার ওপরে জুলুম করছে অত্যাচার করছে আল্লাহ তুমি তাকে সদ্বুজ দাও তাকে জ্ঞান দাও তাকে আমার কাছে ফিরিয়ে দাও সে যেন আমাকে সম্মানে নজরে দেখে আমি তার স্ত্রী আমার যেন খেয়াল রাখে আর যদি এটা না করে তো আল্লাহ তুমি তাকে ওই সাজা দাও যে সাজা তুমি জালেমের জন্য রেখেছো সুরায় হাসের পড়ার পরে যে সাজা এই দুনিয়ায় সে পাবে বা লোক দেখবে সেটা স্মরণীয় হবে অন্যদের জন্য উদাহরণ হবে জালিমদেরকে সাজা দেওয়ার জন্যে একটা সুন্দর উপায় হচ্ছে সুরায় হাসের এই হাসের যা হাসের দেখাবে আল্লাহর গজব দেখাবে এটা স্মরণ করবে যে এই জুলুম করেছিল বলে আজ এই সাজার মধ্যে পড়ে আছে বা এই সাজা ভুগছে এই আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছে এই রোগে ভুগছে বা এই কষ্টের মধ্যে আছে এই বিপদে পড়েছে জুলুমের কারণে আর আল্লাহ জালিমের জন্য সবসময় ডবল সাজা রেখেছে ইহকালে এবং পরকালে আল্লাহ জুলুম থেকে নিজাত দান করুক আর জালিমদেরকে আল্লাহ এখনও সংশোধন হওয়ার বা সংশোধন নিজেকে সংশোধন করার তৌফিক দান করুক আমার প্রিয় বোন আশা রাখি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম এইসব যে ইউটিউবে অ্যাকাউন্টে যে এই মিউজিক এই নোহাগুলো আছে কি এইগুলো শোনা যাবে শোনা যায় কি সেটা একটু বলে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন নয়া হোক গজল হোক যা কিছু হোক কাসিদা হোক মানকাবাত হোক যদি এটা সরল সাধারণ ভাষায় সুর দিয়েও পড়তে কোনো অসুবিধে নেই তবে মিউজিক কিন্তু শরিয়াতে বৈধ নয় বিশেষ করে ওই মিউজিক যে মিউজিক উত্তেজনা সৃষ্টি করে কোরআনে পরিষ্কার বলা হয়েছে আল খামার আল ম্যাসারা ওয়াল আনসাব আল আসলাম রিসুমিন আমাল শয়তান এই বাঁশুরি বাজানো মিউজিক এগুলো সব শয়তানের কাজ এর থেকে বাঁচতে হবে মিউজিক পথভ্রষ্ট করে আর বিশেষ করে ওই মিউজিক হারাম যে মিউজিক মানুষকে উত্তেজনা করে দেয় মনোহার করে দেয় মানে নামাজের সময় হয়ে গেছে মিউজিক শুনছে কোনো হুশ নেই জ্ঞান নেই সে নামাজের সময় কাটিয়ে দিচ্ছে নামাজ কাজা করছে মিউজিক শুনছে তো নামা যে সমস্ত মিউজিক মানুষকে জ্ঞান হারা করে দেয় বা উত্তেজিত করে দেয় মিউজিক শুনে মানুষ ভুল পথে যাচ্ছে হারাম কাজ করছে অবৈধ সম্পর্কে চলে যাচ্ছে এগুলো হারাম তাই গান এবং মিউজিক শরিয়াতে বলা হচ্ছে আলগেনা আসাদ্য মিনা জেনা জেনার চেতন বড় পাপ হচ্ছে গান কেননা এই গান মানুষকে মাতাল করে ভুল পথের দিকে নিয়ে যায় তো আল্লাহ আমাদের সমাজকে বাঁচাক রক্ষা করুক কোরআন তেলাওয়াত হোক নাচ শরীফ হোক গজল হোক যা কিছু হোক শরিয়াতে বৈধ জিনিসকে যদি অবৈধভাবে ব্যবহার করা হয় সেটা জায়জ না তো নয়া বা কাসিদা বা মনকাবাত কি নাচ শরীফ এগুলো যদি মিউজিকের মাধ্যমে যেগুলো গানের মিউজিক তার মাধ্যমে বাবারা কি গানের সুরে যদি নয়া পড়া হয় বা মনকাবাত পড়া হয় গজল পড়া হয় গানের সুরে বিখ্যাত গানের সুর সেই সুরে কেউ কাসিদা পড়ছে নবী শানে নাচ পড়ছে হারাম মনে রাখবেন গানের সুরে গজল গাওয়া গানের শুনে নাচ পড়া গানের শুনে মনকাবাত বা নয়া পড়া এগুলো বৈধ নয় না পড়া যায়জ না শোনা যায়জ আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আল্লাহ আপনাকে আপনাকে এবং এই চ্যানেল উইনের সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক কেয়ামত পর্যন্ত এই এই প্রোগ্রাম সবার ঘরে ঘরে আল্লাহ পাক পৌঁছানোর সবাইকে আল্লাহ পাক হেদায়ত দান করুক এই দোয়া করি আপনারাও দোয়া করিবেন সকল দর্শকের জন্য আমার প্রশ্ন হচ্ছে আমার হাওয়াই স্যান্ডেল একজোড়া কিনেছি ওই হাওয়াই স্যান্ডেলের উপরে নবীজি সাল্লাহ আলহি আলহিহাসাল্লামের যে যেটা মানে শ্যামলা টিকটিকে গম্বুজের উপর ভাগ টিকটিকা মানে শ্যামলা আমাদের ভাষায় শ্যামলা কয় সবুজ রং কয় যেটা সবুজ রং নবীজির রজার উপরে নবীজির পাগড়ি যেরকম মানে সবুজ রং ওই রকম স্যান্ডেলে আমার মানে ডিজাইন আছে আমার যখন স্যান্ডেলটা পরি কিন্তু ওই নবী সাপের ওই রোজাটার কথা মনে হয় তো এখন কি করব ওই স্যান্ডেল কি পরা যাবে সবুজ রং আছে যে আর আমি মানে কোমরের নিচে কোনো সবুজ রং বস্তু ব্যবহার করি না এটার জন্য আমার খুব খারাপ লাগে যে সবুজ রং স্যান্ডেল অল্পটুক আছে পরা যাবে কি চলবে না হ্যাঁ। আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্য আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বা আমাদের জন্য যে দোয়া করলেন চ্যানেল উইনের জন্য যে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করুক আমিন আরব্বাল আলমিন আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আমার প্রিয় বোন আপনি সবুজ কালার নিয়ে যে কথাটা বললেন এটা হচ্ছে আমাদের একটি আকিদাত আমাদের একটি আবেগ জজবা একে বলা হয় আমরা বড় আদর্শের নজরে সম্মানের নজরে সবুজ কালারকে দেখি কেননা নবীর রওজার রং গম্বুজের রং সবুজ বলে বা ইমাম নবীরা যে আমামা পরতেন সাফা বা পাগড়ি পরতেন আমি যেমন সাদা পাগড়ি পরে আছি তো ইমাম নবীরা যে পাগড়ি পরতেন আল্লাহর অলিরা সবুজ পাগড়ি পরতেন আর ইমাম নবীদের পরে সাধারণ বান্দারা সাধারণ বান্দা এদেরকে বা নবীর সাহাবিরা বা নবীর উম্মতরা দুই ধরনের সাফা বা পাগড়ি পরতেন যারা নবীর বংশধারী মানে যারা সৈয়দ প্রকৃত সৈয়দ মানে বাংশিক হিসেবে পুরো ধারাবাহিক পিড়ি হিসেবে মা ফাতেমা হজরত আলীর সন্তান বা ওনার সন্তানদের সন্তান মানে রক্তের সম্পর্কে জড়িত তাদেরকে সৈয়দ বলা হয় আর সৈয়দদের জন্যে কালো পাকড়ি মানে কালো আমামা এটা একটা পরিচয় যে ইনি সৈয়দ ব্যক্তি আর যারা মা ফাতেমার সন্তান নয় বিশেষ করে নাসলে ইব্রাহিম যারা দিনে হানিফের ওপরে ছিলেন বেশিরভাগ সাহাবিরাই আর আজ পুরো বিশ্বেই তাদের সংখ্যাই বেশি সৈয়দদের সংখ্যা সীমিত মানে নবীর আহলে ব্যায়তের বংশধারী যারা তাদের সংখ্যা একটি সীমিত সমস্ত দেশে তাঁরা আছেন নিঃসন্দেহ কিন্তু তাদের সংখ্যা সীমিত তাছাড়া অন্য যে সমস্ত আল্লাহর বান্দারা দিনে হানিফের ওপরে ছিলেন এব্রাহিম মিল্লাত মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিলেন বা নবীর সাহাবিরা তাঁরা সাদা সাফা পরতেন সাদা পাগড়ি পরতেন নবীর কোনো সাহাবি কিন্তু কখনো কালো পাগড়ি পরেননি ওনার সাহাবিরা সবাই সাদা পাগড়ি পরতেন নবীরা সবুজ পরতেন বা ইমামরা সবুজ পরতেন ওনার মাসুম সন্তানেরা সবুজ মানে আল্লাহর অলি যাদেরকে বলা হয়েছে ওনারা সবুজ পরতেন আর সাধারণ পাবলিকের জন্য বা নবীর সাহাবিদের জন্যে সাদা পোশাক মানে সাদা যেটা আমি পরে আছি এটা পরতে বলা হয়েছে বা এটা তাদের জন্য বৈধ আমি যদি কালো পাগড়ি পরি নিজেকে সৈয়দ বলার জন্যে বা সৈয়দ রূপে প্রচার করার জন্যে এটা আমার জন্যে হারাম মাউলা আলী আলি ইসলাম নাজুল বালাগ বলেছেন দাখলুল নাসাব খারজুল নাসাব উভয়ের ওপরে আল্লাহর লানাত মানে যদি কেউ সৈয়দ হয় আর নিজেকে সৈয়দ বলে না আমি সৈয়দ না তার উপরেও লানাত করেছে আল্লাহ রসুলের লানাত আর মাওলা আলী আলাইসলাম বলছেন একজন সৈয়দ না মনে করুন আমি সৈয়দ না আমি যদি কালো পাকড়ি পরি আর নিজেকে সৈয়দ বলি এমন মিথ্যা সৈয়দ এখন দুনিয়া অনেক বেরিয়ে বেড়াচ্ছে সৈয়দ কখনো কারোর ওপরে জুলুম করবে না জুলুম সইবে কষ্ট সইবে কিন্তু কারোর ওপরে জুলুম করবে না যদি কেউ কারোর ওপরে জুলুম করে সে সৈয়দ না এবারে বুঝে নিতে হবে তো আমি যদি সম্মান পাওয়ার জন্যে নিজে কালো পাকড়ি পড়ি বা সৈয়দ বলি তো মনে রাখবেন মাওলায় কায়নাত আমার উপরে লানাত করবেন যে সৈয়দ না আর নিজেকে সৈয়দ বলছে বা সৈয়দ লিখছে বা কালো পাগড়ি পরছে তাদের উপরে লানত করা হয়েছে তো এটা একটা পরিচয় ছিল যেটা বলে দিলাম এবারে সবুজ রং যেটা আবেগ বা আমরা জজবা বা আকিদাতের মাধ্যমে শরদ্দা নজরে দেখি বলে আমরা ওই রঙের স্যান্ডেল পরি না এটা ভালো কোনো অসুবিধা নেই কিন্তু শরিয়াতে অবৈধ বা হারাম নয় যেটা আপনি বললেন কোমরের নিচে কোনো সবুজ পোশাক আমি পরি না এটা সম্মানের জন্য করতে পারেন এটা গুণা নয় হারাম নয় কিন্তু যদি কেউ পরে সবুজ কালারের বহু বহু পোশাক হয় জামা মানে প্যান্ট সবুজ কালারের হতে পারে ইউনিফর্মের বাচ্চারা সবুজ কালারের প্যান্ট পরে স্কুলে যায় অনেক অনেক সময় স্কুলের তরফ থেকে এমন ইউনিফর্ম হয় যেখানে প্যান্ট সবুজ হয় বা অনেক অনেক সময় আমরা লুঙ্গি পরি রাত্রের সময় সে সবুজ কালারের হতে পারে তো এটা হারাম নয় বিশেষ করে চপ্পল সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন পায়ের তলায় থাকে বলে চটি চপ্পল সবুজ কালার পরা যাবে কি না পরা যাবে হারাম নয় শরীরতে মানা করা হয়নি বিশ্বের সমস্ত হরিত ফসল সবুজ রঙের সবুজ রং প্রিয় রং সবচেয়ে সুন্দর রং ভদ্র রং বা সবচেয়ে বেশি যে রং বিশ্বে সেই রং হচ্ছে সবুজ তো এটা আমার প্রিয় বোন সবুজ কালার পরতে পরিধান করতে তাই পোশাকের রূপে হোক জুতো চপ্পলের রূপে যে রূপে মানা নেই শরীয়তে আপনি যদি পড়তে চান পড়তে পারেন কোনো অসুবিধা নেই এটা হারামও নয় মকরুও নয় মনে রাখবেন আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত হুজুর সাহেব আল্লাহ আপনাকে ভালো রাখুক আমি এই চ্যানেল উইনের এই ইসলামিন বাংলা প্রোগ্রাম দেখার জন্য সবাইকে দাওয়াত দেই তো আপনি আমার জন্য দোয়া করিবেন আমি বহু জালের ভিতরে পড়ে আছি তা আমার কথা হচ্ছে আমাদের বাড়িতে মানে চতুর সাইডে টিন দিয়ে বেড়া দেওয়া আছে তো দুপাশে দুটো গেট গেটের তলে অল্প ফাঁকা আছে ওই ফাঁকা দিয়ে বিড়াল আসে বিড়াল আসিয়া মানে পেশাব করিয়া থুয়ে যায় তো বিড়ালের পেশাব কত দূর না পাক আমি তো খুব পাক পবিত্র খুব তো পরিষ্কার হয়ে থাকি হ্যাঁ বেড়াল মানে বারান্দার বারান্দাতে পেশাব করে থুয়ে যায় ঘুম থেকে উঠে হয়তো অজানা সত্যে পাড়াও লাগতে পারে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকি তো বারান্দায় গিরিল নাই অল্প টুক ফাঁকা আছে গেটের তলা দিয়ে এসে খালি বেড়াল পেশাব করে এগুলি এ নিয়ে বাড়িতে খুব ঝামেলা হয় আপনি জানাবেন বেড়ালের পেশাব কতটুকু নাপাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস মেলের জন্য বা আপনি যে দোয়া করলেন আমাদের অনুষ্ঠান দেখছেন লাভবান হচ্ছেন আর অনুষ্ঠান দেখার জন্য অন্যদেরকেও বলছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞ জানাই তবে আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই শরিয়াতে ইসলামে সমস্ত অবৈধ পশু মানে যে পশুর মাংস খাওয়া হারাম তার পেশাব পায়খানাকে নাজিস বলা হয়েছে অপবিত্র বলা হয়েছে আর বিড়ালের মাংস হালাল নয় সুতরাং তার পেশাব পায়খানা নাজিস যেখানে লাগবে সেটা নাজিস হয়ে যাবে তা তার জন্য কোনো সুরক্ষিত ব্যবস্থা করতে হবে যদি পা লাগে তো ধুয়ে নিতে হবে পোশাকে লাগলে সেটা পাক করতে হবে তা নইলে কিন্তু নামাজ হবে না বিড়াল পুষতে মানা নেই কিন্তু শর্ত হচ্ছে বিড়ালের পশম যদি গায়ে লেগে থাকে তো নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু কেননা হারাম পশু তার মাংস হালাল নয় আর সমস্ত পশু যার মাংস শরীয়তে হালাল নয় তার পেশাব পায়খানা নাজিস কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মোল্লা সাহেব ভালো আছেন আশা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক এরকম অনুষ্ঠান আমরা সবসময় দেখে আসছি এবং ভালোই লাগছে এবং আপনাদেরকে এই সমস্ত অনুষ্ঠানের কথা সবাইকে বলি এবং সবাইকে এই সমস্ত শোনার জন্য খুবই আহ্বান করি গত কয়েকদিন আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যেটা ওই পেশাব করার পরে পেশাব যে কাপড়ের দিয়ে খোঁড়া করে হয়ে যায় সেটা তা আপনি বলছিলেন যে যেটা ওই একটু চাপ দিয়ে নিচ থেকে পে করে করবে এক সপ্তাহ করে দেখবে তারপরে না হলে চিকিৎসার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে কী আছে আমি সেটা বলবো তো সেটা তো করে দেখলাম কিছুই হচ্ছে না সে একই রকম আছে মানে কোনো সমাধান হচ্ছে না তো চিকিৎসাটা কী আছে মানে যদি এটা বলেন তো উপকৃত হবো উত্তরের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় ভাই আপনার ওয়াসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান দেখছেন বা অন্যদেরকেও দেখার জন্য বলছেন এর তো জন্য কৃতজ্ঞ জানাই আল্লাহ আপনার মনোকামনা আশাকে পুরো করুক এবং আপনার ওই রোগ বা ওই কষ্ট থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করুক তবে উপায় হিসেবে আমি এবার আপনাকে বলতে চাই আপনি প্রতিদিন রাত্রে শোয়ার আগে মনে রাখবেন প্রতিদিন রাত্রে শোয়ার আগে কলঞ্জি এবং মেথির দানা মেথি দানা সমস্ত মুদিখানে পাওয়া যাবে ওইরূপ কলঞ্জি মানে কালো জিরে বা ব্ল্যাক সিডস যার সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন মৃত ছাড়া সমস্ত রোগের চিকিৎসা এর মধ্যে আল্লাহ রেখেছে তো ব্ল্যাক সিডস বা কলঞ্জির ওই দানায় দুটো একসঙ্গে মিক্স করে মনে করুন এক চামচ মুখে দিয়ে হালকা গরম পানি সঙ্গে ওটা পান করে নিন আর ওইরূপ সকালবেলা উঠেও খালি পেটে আগে মেথির দানা আর কলঞ্জি মিক্স এক চামচ নিন পানি নিন কিছুদিন করে দেখুন আশা রেখে আপনি আপনার ওই কষ্ট থেকে মুক্তি পাবেন তাছাড়া আপনি মিশ্রি জানেন শরীর ঠান্ডা করার জন্য আমরা মিশ্রি ব্যবহার করি অনেক অনেক সময় মিশ্রি ভিজিয়ে রাখুন রাত্রের বেলা আর সকালবেলা কি নাস্তার পরেও খেতে পান করতে পারেন ওই পানির ওপরে সুরায় কৌসার ইন্না আতাইনা কাল কৌসার একশো পঁয়ত্রিশ বার মা ফতেমার নামের সংখ্যা একশো পঁয়ত্রিশ বার পড়ে ওই পানিটা পান করুন আর পানি পান করার সময় মনে মনে বলবেন আল্লাহ আমি যে কষ্টে ভুগছি এই কষ্ট থেকে আমাকে মুক্তি দান করো ইনশাল্লাহ এটা করবেন অনেকেই এটা করে শান্তি পেয়েছে মুক্তি পেয়েছে তাছাড়া নবী করিম সাল্লাম বলেছেন সুরাই ইয়াসিন যে রোগের নিয়াতে পড়া হবে সেই রোগ থেকে সে মুক্তি পাবে তো আপনি সুরাই ইয়াসিন পড়া শুরু করুন প্রতিদিন ভোরের সময় সুরাই ইয়াসিন পড়ুন আর পড়ার সময় এইভাবে নিয়াত করবেন আল্লাহ আমি যে এই পেশাবের কষ্টের মধ্যে আছি রোগে আছি এই রোগ থেকে আমি মুক্তি চাই আশা রাখি আল্লাহ রবুল্লা আলমিনের কালামের যে আশার যে প্রভাব আপনার শরীর ওপরে পড়বে খুব শীঘ্র আপনি ওই কষ্ট থেকে মুক্তি পাবেন আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি আলিপুর থেকে বলছি আমার নাম মমতাজ বেগম আমার প্রশ্ন হয়েছে আমি চ্যানেলে দেখি সবসময় দেখি আমার খুবই ভালো লাগে দেখে আমার অন্তরে একটা জায়গা তৈরি করছি যে আপনার মতো আমিও কিছুটা হলেও শিক্ষা দিব তাই আমি বিকালবেলা মহিলা মেয়েদেরকে আমি এরাবিক শিক্ষা দিচ্ছি কিন্তু আমার একটা জিনিসের দরকার মৌলানা সাহেব আমাকে একটা কোরআন শরীফ আরবি আর বাংলা তর্জমার সঙ্গে আমাকে পাঠাই দেবেন যা দাম হয় আমি তার দাম আমি পাঠাই দেব আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আপনাদের জন্য আমি দোয়া করি তোমাদের বাচ্চার জন্য তোমাদের স্ত্রীর জন্য বাবা মার জন্য সবার জন্য দোয়া করি সব সময় কিন্তু আমি আমার জন্য দোয়া করি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস মেলের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেল দেখছেন লাভবান হচ্ছেন আর যা কিছু শিখছেন চ্যানেলের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো অন্যদেরকে শেখানোর চেষ্টা করছেন আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক শত্রুর নজর থেকে বাঁচিয়ে রাখুক আপনার বা আপনার পরিবারের সমস্ত সমস্যার সমাধান করে দিক সকলের মনোকামনা আশাকে পুরো করুক নেক পথের প্রতীক হয়েছেন বা প্রতীক হয়ে অন্যদেরকেও নেক পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন এর যা ফল পাবেন ইহকাল পরকালে সেটা বাঁচায় আমি বলে ব্যাখ্যা করতে পারছি না বা সম্ভব নয় আল্লাহর তরফ থেকে বহু কিছু পাবেন বা ইনশাল্লাহ নিজের জীবনে উপলব্ধি করবেন আর পরকালে যা আর ফল পাবেন সে তো জানেনই জানেন তো আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আপনি ওইভাবে শিক্ষা দিন আপনি একটা কোরআনে দাবি করেছেন বাংলা ব্যাখ্যার সঙ্গে তর্জমা সহ তো আপনি মোশতাক ভাই ওনার নম্বর দেওয়া হচ্ছে স্ক্রিনের ওপরে উনি লাইব্রেরি আছে বা বইয়ের বিক্রির কাজ করেন তো ওনার কাছে যোগাযোগ করুন ওনাকে ফোন করে বলুন যদি ওনার কাছে তাকে দিয়ে দেবেন কেননা আমরা বাংলাদেশে ঢাকায় হোসানি দালান বিখ্যাত ওখানে বাংলা তর্জমা করা আমি তর্জমা করেছিলাম আমার সঙ্গে আমার সহযোগীরা ছিল সবাই মিলে ওই কাজটা করেছিলাম তো ওখানে রাখা আছে ঢাকা থেকে যদি কেউ আনার লোক হয় কোরআন এসে যাবে কিন্তু দুঃখের বিষয় এখানে আনার লোক নেই তাই যদি ওনার কাছে থাকে তো ওনার কাছ থেকে আপনি নিতে পারেন বইয়ের জন্য দাম দেওয়ার প্রয়োজন নেই ওর হাদিয়া আমি দিয়ে দেবো মোস্তাক ভাইকে আপনি শুধু কথা বলে ওনার কাছ থেকে নিয়ে নিন এটা আমার তরফ থেকে আপনাকে উপহার দিলাম আপনি যে দিনের কাজ করছেন খেদমাত করতে চাচ্ছেন আমার মতো অন্যদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ এই নেক কাজে আল্লাহ বলছে তাওয়ান আলাল বীর বা তাকোয়া ওলা তো আওয়ান আলাল ইসমা ওলা উদ্দান নেকিতে আল্লাহর ভয়ে সৎ কাজে সাপোর্ট করো এক অপরের ভুলে অন্যায় পাপে যেন কেউ কারো সহযোগিতা করি না করো না তো এই আপনি নেক কাজ করতে যাচ্ছেন এটা আমার তরফ থেকে সহযোগিতা ইনশাল্লাহ আপনার মতো আমার সমস্ত দর্শক বৃন্দরা যারা নেকি করবে সমস্ত জায়গায় তারা আমাকে নিজের পাশে পাবে আমি আমার তরফ থেকে আপ্রান্ত চেষ্টা করব যেভাবে সম্ভব তাদের সাপোর্ট করার বা সহযোগিতা করার আমার প্রিয় বোন আপনি ভালো থাকুন আল্লাহ আপনার মনোকামনা আশা পুরো করুক এবার শেষ প্রশ্ন আছে দেখি কে করছেন হ্যালো আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি মৌলানা সাহেব সাবির রেজা ওনার কাছে প্রশ্ন করতে চাই মৌলানা সাহেব আমি এগারো মাস ধরে বুকের সমস্যায় খুবই ভুগছি আমার বুকে লাংসের জায়গায় ডান সাইডে এক এক এক এক সময় এক এক রকমের সিমটম হয় কোনো সময় আমার শ্বাসকষ্ট হয় কোনো সময় মনে হচ্ছে ওই বুকে লাংসের ওপরে টেনে টেনে ধরে হ্যাঁ আবার কোনো সময় মনে হয় যে বুকে লাংস ভারী হয়ে আছে আর এক এক সময় মানে এত কষ্ট হয় যে পুরো বিছানা শয্যা হয়ে যাওয়ার মতন আমার হয়ে যায় মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় মানুষের সঙ্গে কথা বলতে পারি না হ্যাঁ তারপর মাঝে মাঝে পা ঠান্ডা হয়ে যায় তো আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি হ্যাঁ অনেক ডাক্তারকে দেখেছি বড় বড় ডাক্তারকে দেখিয়েছি তো ডাক্তার কোনো আমার রোগ খুঁজে পায়নি ডাক্তার বলছে যে তোমার কোনো সমস্যা নেই আমি লাংসের ডাক্তার অনেক দেখিয়েছি কোনো খুঁজে পাইনি লাস্টে আমি একটা কবিরাজকে দেখিয়েছি দেখানোর পর আমার বাড়ির কোনা থেকে মাটির মধ্যে কালী সাধনা করে পুঁতে রেখে দিয়েছিল সেই পুতার সে কালি সে একটা চিঙ্কাউজের মধ্যে পুঁতে রেখে দিয়েছিল চিঙ্কাউজের মধ্যে আপনার সিঁদুর ছিল চুল ছিল গাছের ছাল ছিল গাছের ফল ছিল এসব মানে করে পুঁতে রেখে দিয়েছিল হ্যাঁ তো ওইটা তুলে ফেলে দিয়েছে কিন্তু আমি এখনও সুস্থ হতে পারিনি আমি ডাক্তারের কাছে যাচ্ছি রিপোর্ট করছি ডাক্তার মানে রিপোর্টে কোনো রোগ খুঁজে পাচ্ছে না ঠিক আছে এবার আমি কি করে সুস্থ হব আমি এখনও সুস্থ হতে পারিনি আমার মাঝে মাঝে এরম শ্বাসকষ্ট হয় তারপরে আমার মাঝে মাঝে মানে কথা বলতে কষ্ট হয় তো আমি কি করলে আমি সুস্থ হব ডাক্তার কোনো রোগ খুঁজে পাচ্ছে না এদিকে বাড়িতে কালী সাধনা করে আমার এরম ক্ষতি করে রেখে দিয়েছিল তো আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বলছি আমার নাম আসলাম তো মৌলানা সাহেব আপনি একটা ভালো একটা উপায় আপনি বলে দিন আমি রাখছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আসলাম আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন শুনে খুব খুশি হলাম তবে আপনার সমস্যা শুনে খুবই দুঃখিত চিন্তা করবেন না নাম আল উসরে ইউসরা আল্লাহ পবিত্র গ্রন্থে বলেছে প্রতি সংকটের সমাধান আছে বা প্রতি মুশকিলের জন্য আল্লাহ আসানি রেখেছে ওটা কিছু না আপনি নিজেকে রোগী মনে করবেন না আপনি রোগী নয় কোনো রোগ নয় শায়াতিন মেনাল জিন্নে ওয়াল ইন্স মানুষের মধ্যেও ভালো আছে মন্দ আছে জেনদের মধ্যেও ভালো আছে মন্দ আছে তো মানুষের মধ্যে যারা শয়তান বা জেনদের মধ্যে যারা শয়তান তারা এইভাবে অন্যদেরকে ক্ষতি করে বা আঘাত করার চেষ্টা করে তো মনে করুন শয়তান আপনার পিছনে লেগে আছে বলে আপনি ওই কষ্টের মধ্যে আছেন আপনার শারীরিক হিসেবে কোনো অসুবিধে নেই তাই আমি রুহানি চিকিৎসা হিসাবে আপনাকে বলবো আপনি দোয়ায় তাজ ওটাকে নিজের কাছে রাখুন যে দোয়াকে দোয়ায় জিব্রাইলও বলা হয় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে নিজের নবীকে ওই দোয়া দিয়েছিলেন প্রোটেকশনের জন্যে হেফাজতের জন্যে কেউ আক্রমণ করতে পারবে না আর ওই সমস্ত অশীকরণ জাদু টোনা টোটকাক এর কোনো আসার হবে না আপনার উপরে তো দুয়ায় তাজ নিজের কাছে রাখুন প্লাস হাফ হাইকাল নেট থেকেও আপনি নিতে পারেন ইন্টারনেটে আচ্ছা হাফ হাইকাল লিখুন কোরআনের বিশেষ কিছু আয়াত আছে যে আয়াতের মাধ্যমে নিজের দেহ বন্ধ করা হয় তো ওই হাফ হায়কাল সকাল সন্ধ্যা পড়ুন সকালবেলা পড়বেন সারাদিন আপনার শরীর বন্ধ হয়ে থাকবে হেফাজতে থাকবে আল্লাহর হেফাজতে থাকবে কেউ কিছু করতে পারবে না জিন্ন ইন্স আপনাকে ক্ষতি করতে পারবে না ওইরূপ সন্ধ্যাবেলা পড়ুন সারা রাত আল্লাহ আপনার হেফাজত করবে আপনি আল্লাহর সুরক্ষায় থাকবেন তো এ দুটো করুন তাছাড়া আপনার প্র্যাকটিক্যাল শান্তির জন্যে কষ্ট মানে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বলছি আপনি সকাল সন্ধ্যা স্টিম নিন সকালে ভোরে উঠে এবং রাত্রে শোয়ার আগে গরম পানিতে গরম পানি ঠকবক করে ফুটবে বয়েল পানিতে নেবুর রস দিয়ে ওই ভাবটা নাক দিয়ে মুখ দিয়ে ভেতরে নিন মনে রাখবেন আমি নিজের বাড়িতেও করি বলে এটা বলছি নইলে স্টিমার মেশিন পাওয়া যায় স্টিম নেওয়ার মেশিন আপনারা দেখেছেন সেলুনে যেখানে চুল কাটে ওখানে অনেক অনেক সময় ফেস ওয়াশ করার সময় ওই স্টিম দেওয়া হয় তো ওই স্টিমার দু সাতশো টাকায় পাওয়া যাচ্ছে বাজারে স্টিমার নিয়ে আসুন আর ওই ওতে পানি দিন অল্প পানি আর এক নেবুর রস দিয়ে ওটাকে বয়ল করতে হবে এবার যখন ঠকবক করে ফুটবে ভাপ বাইরে হবে তখন ওই ভাপটা নাক দিয়ে মুখ দিয়ে টেনে ভেতরে নিতে হবে মনে রাখবেন যত শীঘ্র এটা করবেন আর যত বেশি করবেন সকাল সন্ধ্যে অবশ্যই করুন দুই থেকে তিন দিনের মধ্যে আপনি আপনার কষ্ট থেকে মুক্তি পাবেন তখন অন্তর থেকে আমাকে দোয়া দেবেন যারা যারা করেছে সবাই নিজের শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছে তাছাড়া সুরায় তাকবির একাশি নম্বর সুরা তিরিশ পাড়ায় সুরায় তাকবির পড়ে হালকা গরম পানিতে সুরায় আলহামদ এবং সুরায় তাকবির পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করুন আর সুরাই ইয়াসিন যদি পারেন তো সকালবেলা সুরাই ইয়াসিন পড়ার সময় নিয়ে তুমি আল্লাহ আমার এই শ্বাসকষ্ট থেকে বা শারীরিক সমস্ত প্রকারের কষ্ট থেকে আমাকে মুক্তি দান দাও তার জন্য আমি সুরাই ইয়াসিন পড়ছি নবী বলছেন যে দোয়া বা যে নিয়াতে সুরাই ইয়াসিন পড়া হবে তার সেই আশা দেখবে বা তার প্রভাব হবে বা সেই সমস্যার সমাধান পাবে কষ্ট থেকে মুক্তি পাবে রোগ থেকে অরোগ্য হয়ে যাবে তো আপনি সুরাই ইয়াসিন পড়ুন আশা রাখি এই যে সমস্ত উপায়গুলো বললাম এর ওপরে যদি আমাল করেন আসলাম ভাই এক সপ্তাহের মধ্যে আপনি একদম সুস্থ হয়ে যাবেন তখন আশা রেখে আমাকে দয়া স্মরণে রাখবেন আসুন আগের প্রশ্ন নিয়েই শেষ একটা প্রশ্ন দেখি কে কে করছেন আমি ফরিদা খাতুন আসাম থেকে বলছি আমার পেটের নিচে বা পাশে বিষ করে কি করতে হবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আমার ছেলেরা নামাজ পড়ে না দোয়া করবেন তৃতীয় প্রশ্ন হলো মানুষ মৃত্যু হলে মৃত্যুর দিন কোন কোরআনের কোন সুরা পড়তে হয় জানা দিন ওয়ালাইকুম আসসালাম দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাবিমাকে কাকিমা আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সুস্থতা দান করুক এবং আপনার ছেলেদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক যারা নামাজ পড়ে না তাদের জীবনে কখনো উন্নতি হয় না তারা জীবনে কখনো ওই সুখ শান্তি পায় না যে সুখ শান্তির তারা আশা করে আসসালাত আমোদ উদ্দিন ইন কবেলত কবেলত মাসওয়া ও ইন রুদ্দত রুদ্দত মাসওয়া নামাজ দিনের বিদ মূল যদি নামাজ কবুল হয় তো বাকি নেকি পূর্ণি আল্লাহ কবুল করবে যদি নামাজ কবুল না করে যদি নামাজ কেউ না পড়ে তো তার কোনো এবাদত কোনো উপাসনা কোনো নেকি দান কয়রাত কিছুই কবুল হবে না তাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন নামাজ পড়তে পারি ইন্না সালাত তানা আনিল ফ্যাহশায় আল মুনকার নামাজ মানুষকে সমস্ত প্রকারের অশোভনীয় কাজ থেকে অশ্লীল কাজ থেকে হারাম কাজ থেকে অন্যায় থেকে রক্ষা করে তো সেই নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তখন সে তো ভুল পথের প্রতীক হয়েই থাকবে শয়তানের চক্রান্তে পড়ে থাকবে শয়তান সুযোগ পাবে তাই শয়তান সবসময় চেষ্টা করে আল্লাহর বান্দা যেন নামাজ না পড়তে পারে কারণ আল্লাহর বান্দা নামাজ পড়লে আল্লাহ তখন তার রক্ষা করে তার হেফাজত করে তার মনোকামনা আশা পুরো করে আর শয়তান এটাই চায় না তাই যারা নামাজ থেকে দূরে আছে তারা শয়তানের পথে পথিক হয়ে আছে শয়তানের কথা মেনে চলছে আল্লাহ তাদের হেদায়ত করুক এবারে আপনার রোগের জন্য আমি বলছি আপনি ওখানে ফটকিরি ঘষে দিন সকাল সন্ধে ফটকিরি ঘষে দিন আর ফটকিরি ঘষার সময় সুরায় আলহাম পড়ুন এবং এই যে দোয়া পড়ছি এই দোয়াটা পড়ুন ইয়া ওয়াজ ইয়া আলাম ইসাব এলাবাদ কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাবকে মোহাম্মদ ও আলহ তাহরিন ইনশাল্লাহ সমস্ত ব্যথা কষ্ট ও যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন মনে রাখবেন আর তৃতীয় আপনি শুনতে চেয়েছেন বা জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির জন্য কোন সোরা পড়তে হবে তো সাধারণতম কোরআনের কোনো সোরা বা কোনো আয়াত পড়ে তার সব ইসাল করা যাবে তবে বিশেষ করে সুরা ইয়াসিন পড়তে বলা হয়েছে সুরায় রহমান সুরায় মুল্ক সুরায় ওয়াকেয়া বা সুরায় মোজাম্মিল সুরায় হাল আতা মানে সুরায় এনসান এগুলো বিশেষ করে পড়তে বলা হয়েছে আশা রাখি এগুলো পড়ে ওই মৃত ব্যক্তির রুহকে দান করে দেবেন আল্লাহ রব্বুল্লা আলমিন যদি উনি কোরআন পড়ে তার উপরে আমাল করে থাকেন তো তার বড় স্বভাব পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাতু